আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনার উঁচু এলাকায় আমর ইবনু আউফ গোত্রে অবস্থান করলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন সেখানে তিনি চোদ্দ দিন থাকলেন এরপর তিনি বানু নাজ্জারের নেতৃস্থানীয় লোকদের কাছে খবর পাঠালেন তারা সকলেই তরবারি ঝুলিয়ে হাজির হলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন সেই দৃশ্য এখনও যেন আমি দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম তার সওয়ারির উপর এবং আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তার পেছনে উপবিষ্ট রয়েছেন আর বানু নজরের নেতাগণ রয়েছেন তাদের পার্শ্বে অবশেষে আবু আয়ুব রাজিল্লাহ তাল্লাহ্ন এর বাড়ির চত্বরে তিনি সাল্লাহ সাল্লাম তার মালপত্র নামালেন রাবি বলেন ওই সময় রাসুল সাল্লাহ সাল্লাম যেখানেই সলাতে সময় হতো সেখানেই সলাত আদায় করে নিতেন এবং তিনি কোনো কোনো সময় ছাগল ভেড়ার খোয়ারেও সলাত আদায় করতেন রাবি বলেন তারপর তিনি মসজিদ তৈরির কাজ করার নির্দেশ দিলেন তিনি বনি নজ্জারের নেতাদের ডাকলেন এবং তারা এলে তিনি বললেন তোমাদের এ বাগানটি আমার নিকট বিক্রি করো তারা বলল আল্লাহর শপথ আমরা বিক্রি করব না আল্লাহর শপথ এর বিনিময় আল্লাহর নিকটই চাই রাবি বলেন এখানে কি ছিল আমি তোমাদের বলছি এ স্থানে তখন ছিল মুশ্রিকদের পুরাতন কবর বাড়িঘরের কিছু ভগ্নাবশেষ ও কয়েকটি খেজুরের গাছ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশে মুশ্রিকদের কবরগুলি মিশিয়ে দেয়া হলো ভগ্নচিহ্ন সমতল করা হলো খেজুর গাছগুলি কেটে ফেলা হলো রাবি বলেন কাটা খেজুর গাছের কাণ্ডগুলি মসজিদের কেবলার দিকে এর খুঁটি হিসেবে এক লাইনে স্থাপন করা হলো এবং খুঁটির ফাঁকা স্থানে রাখা হলো পাথর তখন শাহবাগন পাথর বই আনছিলেন এবং ছন্দযুক্ত কবিতা আবৃত্তি করছিলেন আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন তাদের সঙ্গে ছিলেন এবং বলছিলেন হে আল্লাহ আসল কল্যাণ কেবলমাত্র আখিরাতের কল্যাণ হে আল্লাহ তুমি মুহাজির ও আনসারদের সাহায্য করো